মুসলমান হিসাবে আমাদের সকলের জানা থাকার কথা যে পবিত্র কোরআনে সর্বমোট একশো চোদ্দটা সুরা আছে এর মধ্যে একটা সুরার নাম সুরায়ে জুমুয়া আরবি ভাষায় এই শব্দটাকে জুমু আ বলা হয় ফার্সি উর্দু এবং বাংলাতে বলা হয় জুম আ আরবি উচ্চারণে এবং অন্য ভাষার অন্য ভাষায় এই শব্দটার উচ্চারণে একটু ডিফারেন্স আছে আরবিতে বলা হয় জুমুআ আর অন্য ভাষায় বলা হয় জুমআ তো পবিত্র কোরআনের সর্বমোট একশো চোদ্দ সুরার মধ্যে আল্লাহ এক সুরার নামই রাখছেন সুরায় জুমুআ এই সুরার ভিতরে জুমার দিনে মুসলমানদের করণীয় দায় দায়িত্ব সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ করেছেন এই জন্য এই সুরাকে সুরায়ে জুমুয়া নামে নামকরণ করেছেন Alhamdulillah, as a Muslim, we know Allah subhanahu wa ta'ala revealed 114 surahs in the whole Quran. And one of these surahs named Surah Jumu'ah, he was saying that the name of Jumu'ah, that in Arabic its name is Jumu'ah, but in Urdu, Bangla, and first other language we use Jum'ah. In this surah, Allah subhanahu wa ta'ala has detailed about the responsibility of a Muslim on the day of Jummah. So he is going to elaborate about that. জুমার দিনটা হল মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন মুসলমানদের দুই প্রকারের ঈদ আছে একটা বাৎসরিক ঈদ আর একটা সাপ্তাহিক ঈদ মুসলমানদের বাৎসরিক ঈদের সংখ্যা হল দুইটা একটা ঈদুল ফিতির আর একটা ঈদুল আজহা আর সাপ্তাহিক ঈদ হল প্রতি শুক্রবার এই সাপ্তাহিক ঈদ উপলক্ষেই জুমার দিনে জুহরের নামাজের পরিবর্তে জুমার দুই রাখা ফরজ নামাজ আদায় করতে হয় Alhamdulillah for the Muslims there are two kind of um, Eid The Sheikh Speaker is saying that for the Muslims the Juma day is like Eid day. We have two kinds of Eid. One is yearly Eid and one is weekly Eid day. <coughs> And we know that the yearly we have two Eid day uh, but for every week we are getting the you know Eid day that is Juma day. জমার এই ঈদে শরিক হওয়ার জন্য এবং জুমআ নামক ঈদের নামাজটা কিভাবে আদায় করা যায় পালন করা যায় তার নির্দেশ দিয়া আল্লাহ সুরায় জুমার নয় নম্বর আয়াত শেষের দিকে নয় নম্বর আয়াতে বলেন يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع অর্থাৎ হে ইমানদারগণ জুমার দিনে যখন আজান দেওয়া হয় তখন তোমরা বেচা কিনা সহ যাবতীয় সংসারের কাজ বন্ধ করে তাড়াহুড়া করে আল্লাহর জিকিরের দিকে চলে আসো <coughs> so he is saying that in this surah, in the ayat number 9, Allah subhanahu wa ta'ala is saying about the duties of a Muslim the Jummah day, what to do, how to fulfill the rights of the Jummah day. So he says, when the Azan is called, all, all the Muslims should abandon all their trade and transactions and all other family affairs and family you know, business and hurry to the masjid to the remembrance of Allah subhanahu wa ta'ala. এই জুমার দিনে মুসলমানদের জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে এই ঈদের অনুষ্ঠান দেওয়ার পিছনে একটা বিশেষ হেকমত আছে আল্লাহর বিশেষ কৌশল আছে আল্লাহ তার কারণ হলো জুমার দিনের অনেক দীর্ঘ অনেক পুরাতন এবং গুরুত্বপূর্ণ শিক্ষণীয় কিছু ইতিহাস আছে ঐতিহ্য আছে এই জুমার দিনেই আল্লাহ ফকরাবুল আলমিন আদম আলহিসের দেহ গঠনের জন্য পৃথিবীর থেকে ফিরিস্তাদের দ্বারা মাটি একত্র করেছিলেন important is behind this giving the special Juma day to the Muslims. And he is saying there are a few important lessons behind this and from the history there is some important event that happened on the Juma day. But first of all, Allah subhanahu wa ta'ala has collected the, by the angels the mark from the earth to create the body of the Hazrat Adam alayhi on that day. এই জুমার দিনেই আল্লাহ হজরত আদম আলহিসের দেহে রুহ প্রবেশ করাইছিলেন আবার এই জুমার দিনেই আল্লাহ আদম আলাইহিসালামকে জান্নাতে প্রবেশ করাইছিলেন অতপর এই জুমার দিনেই আল্লাহ হজরত আদম আলাইহিসালামকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়েছিলেন আদম আলাহ ইসলাম put the roof on the body of Adam আলাহ ইসলাম আল্লাহ সুফা put the roof on the body of Adam আলাহ ইসলাম ইন দিস জুমা ডে আল্লাহ সুফা আলা ইন দ্য আদম আলাহ ইসলাম the on the same day day Allah সুফা আলা পুট আউট অফ দি জান্নাত আদম আলাহ ইসলাম পুট আউট অফ জান্নাত আমাদের এই ইতিহাস থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারি এবং বুঝতে পারি যে পৃথিবীতে মানুষ জাতির আগমন হয়েছিল সর্বপ্রথম যেদিন সে দিনটা ছিল শুক্রবার আবার হাদিস শরীফে উল্লেখ আছে হজরত রসুল করিম সাল্লাহ আলী হুসাল্লাম বলেন যখন দুনিয়া কিয়ামত হবে ধ্বংস হয়ে যাবে ইসরাফিল আলী ইসলাম সিংগায় ফুক দিবেন এই ফুকের আওয়াজের দ্বারা সমস্ত জগৎ ধ্বংস হয়ে যাবে পৃথিবীর থেকে মানুষ চিরকালের জন্য বিদায় নিয়ে যাবে যে দিনটা সেই দিনটা হবে শুক্রবার The beginning of this whole world, that is the creation of the dunya, that was the that the Juma day. On the day will come, Allah subhanahu wa ta'ala will destroy the whole world, the day of Qiyamah, it will be also the Juma day. আদম হাওয়া দুজনকে আল্লাহ জান্নাত থেকে পৃথিবীতে পাঠাবার পর দুজনকে পৃথিবীর দুই অঞ্চলে প্রেরণ করেছিলেন একত্রে নয় দীর্ঘদিন পর্যন্ত তারা দুজন পৃথক পৃথকভাবে ঘোরাফেরা করতে করতে শেষ পর্যন্ত পৃথিবীর মাটিতে আদম হাওয়ার প্রথম সাক্ষাৎ যেদিন হয়েছিল সেই দিনটাও ছিল শুক্রবার When Adam alayhi and his wife Hawa alayhi was descendant on the dunya, they are not descended in one place together, they are descended in two different places and they are roaming around, you know, different places. After a long time, they get together, you know, that day was the Jummah day. জুমার দিনের এই ঐতিহাসিক তথ্যগুলি আমি অতি সংক্ষেপেই আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি এজন্য যে এইগুলির বিস্তারিত বিবরণ পেশ করার মতো সময় সুযোগ এই জুমার নামাজের পূর্ব পর্যন্ত সময়টুকুর মধ্যে নাই তাই অতি সংক্ষেপে আমরা শুধু মনে রাখতে পারি যে আদম ফিরিস্তাদের দ্বারা আল্লাহ ফিরিস্তাদের দ্বারা আদমের দেহ গঠনের জন্য পৃথিবীর থেকে মাটি নিয়েছিলেন শুক্রবারে আল্লাহ আদম আলহিসের দেহ গঠন করেছিলেন জুমাবারে শুক্রবারে আল্লাহ আদম আলাইহিসালাম কে জান্নাতে প্রবেশ করাইছিলেন শুক্রবারে জুমাবারে আবার জান্নাতের ভিতরেই আদমের বিবি হাওয়াকেও সৃষ্টি করেছিলেন জুমাবারে শুক্রবারে জান্নাত থেকে আদম হাওয়া দুজনকে বের করে পৃথিবীতে পাঠিয়েছিলেন তাও ছিল জুমাবার বা শুক্রবার পৃথিবীতে আসার পর তাদের দুজনের সাক্ষাৎ হয়েছিল সর্বপ্রথম যেদিন সেই দিনটাও ছিল জুমাবার বা শুক্রবার আবার এই পৃথিবীর থেকে মানুষ চিরকালের জন্য বিদায় হয়ে যাবে যেদিন সেই দিনটাও হবে জুমাবার বা শুক্রবার In brief, he was telling saying that all the historical events that happened in the day, that Allah subhanahu wa ta'ala created the body of Adam alayhi Islam and the, you know, on the Jummah day, Allah subhanahu wa ta'ala put the roof on the body of the Adam alayhi Islam on Jummah day, And Allah subhanahu wa ta'ala made him enter into Jannah on the Jummah day. Allah subhanahu wa ta'ala made him get out of Jannah on the Jummah day. And Allah subhanahu wa ta'ala also gave the uh, body of Hawa alayhi salam on Jummah day. Allah subhanahu wa ta'ala has descended into the dunya on Jummah day. And then time will come, Allah subhanahu wa ta'ala destroy the whole dunya. It will go also on Jummah day. Thank you. এই ইতিহাস এবং ভবিষ্যৎবাণী ইতিহাস থেকে আমরা জানতে পারলাম যে পৃথিবীতে মানুষের আগমন ঘটেছিল শুক্রবারে আর ভবিষ্যৎবাণীর থেকেও জানতে পারলাম এই পৃথিবীর থেকে মানুষ চিরকালের জন্য মানুষ জাতিটাই বিদায় হয়ে যাবে শুক্রবারে সুতরাং এই ইতিহাস এবং ভবিষ্যৎবাণীর থেকে আমরা সুস্পষ্টভাবে দুটি কথা জানতে পারলাম একটা হলো পৃথিবীতে সর্বপ্রথম মানুষের আগমন ঘটেছিল শুক্রবারে এবং এই পৃথিবীর থেকে মানুষ চিরকালের জন্য বিদায় হয়ে যাবে ও শুক্রবারে The beginning of the life of the human beings on the face of the earth started on Jumadeh, that is Friday, and from, from the prophetic conclusion that came to us that we came to know the end of the life of the human being on the face of the earth also in Jumadi. এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করা দরকার সেটা হল কোন দিনে আমরা পৃথিবীতে এসেছিলাম তাও আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন কোন দিনে আমরা পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব তাও আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন এবার আমাদের জানার দরকার এখানে আসলাম কেন এখান থেকে চলে যাব কেন আসার উদ্দেশ্য কি এবং বিদায় হয়ে যাওয়ার উদ্দেশ্য কি from this historical event and from this things there is a good lesson that we should learn that the day that we came in this world, it was Friday, Juma and the day, the, the time of termination of the human beings on the face of the earth will be From these two things, we should know, we should think and ponder on this thing, what is the purpose of us coming this dunya, and what object we should achieve by coming this dunya. অন্য এক আয়াতে আল্লাহ বলেন ইন্না অর্থাৎ পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয় আল্লাহর নির্দেশে ফিরিস্তাগণ নির্মাণ করেছিলেন পৃথিবীর মাটিতে আল্লাহর নির্দেশিত সর্বপ্রথম নির্মিত ঘরটার নাম হইল পবিত্র খানায় কাবা এই খানায় কাবা পৃথিবীর প্রথম ঘর এর আগে পৃথিবীর মাটিতে কোনো ঘর নির্মাণ করা হয় অথচ আমরা প্রত্যেকেই জানি যে এই খানায় কাবা নামের ঘরটা মানুষের বসবাসের জন্য নির্মাণ করা হয়নি এবাদতের জন্য নির্মাণ করা হয়েছে অর্থাৎ পৃথিবীর মাটিতে সর্বপ্রথম নির্মিত গড়টা বসবাসের গড় নয় এবাদতের গড় এখান থেকেই আমাদের পরিষ্কারভাবে শিক্ষণীয় বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে এ পৃথিবীতে মানুষ বসবাস করার জন্য আসে না এই পৃথিবীতে মানুষ আসে আল্লাহর এবাদত করার জন্য The first house that was built on the face of the earth Allah subhanahu wa ta'ala built this house by the Malaika angels on the face of the earth. That was the Khana Kaaba, Baitullah. And you know that the incident that we can think about that the first house that was built, it was not for living human beings. The first one was built to worship Allah subhanahu wa ta'ala by that way we should think and we should realize the purpose of the life or coming to this dunya of the human beings to worship Allah subhanahu wa ta'ala, not the living one. তাই এক শুক্রবারে আমরা পৃথিবীতে এসেছিলাম আরেক শুক্রবারে আমরা পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব এসেছিলাম কেন জানতে পারলাম যে পৃথিবীতে আমরা এসেছিলাম আল্লাহর এবাদত করার জন্য এবার আমরা শুক্রবারে পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব কিসের জন্য যে কয়েকদিনের জীবন নিয়ে পৃথিবীতে আমরা আসি এই জীবনটা যে এবাদতের জন্য এসেছিলাম সেই এবাদতে কাটাইলাম অন্য কাজে কাটাইয়া এবাদতের কথা ভুলে গেলাম সেই হিসাব দেওয়ার জন্য আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে হাজিরা দিতে হবে সেই হাজিরার জন্যই এক শুক্রবারে এসেছিলাম আরেক শুক্রবারে আমাদেরকে পৃথিবীর থেকে চিরকালের জন্য বিদায় হয়ে যেতে হবে You see, the human as a human being, we came this dunya in one Friday, and another Friday we leave this dunya. So we have to think about that why we came this dunya, and we have to evaluate our whole life that the purpose that Allah Subhanahu has created for how much we achieve this our goal. So that's why you have to ponder think. On the day of judgment, Allah subhanahu wa Taala will take the accountability of the whole life. uh, how much we achieve our goal or our success. এই জন্য শুক্রবারের ইতিহাসটা মানুষের জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং মূল্যবান ইতিহাস এই ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর এবাদতের জন্য আমরা শুক্রবারে পৃথিবীতে এসেছি সেই কাজ যথারীতি করলাম কিনা তার হিসাব দেওয়ার জন্য শুক্রবারে পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব This historical event teaches us an important lesson for us that we came in this dunya on Friday to worship Allah subhanahu wa ta'ala and we have to take our account of our whole life when we leave this dunya on Friday. কিন্তু দুনিয়ার বেশিরভাগ মানুষ এই বেশিরভাগেরও একটা পরিমাণ আছে দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে গড়ে প্রতি হাজারের নয়শো নিরানব্বই জন মানুষ পৃথিবীতে আসার পরে কোন কাজের জন্য সে এখানে এসেছিল এবং এখান থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তাকে আল্লাহর কাছে কোন কাজের হিসাব দিতে হবে সেই কথাগুলি ভুলে যায় এই পৃথিবীর কিছুদিনের রং তামাশা কিছুদিনের আমোদ ফুর্তি কিছুদিনের বুক বিলাস পেয়ে মানুষ এখানে আগমনের উদ্দেশ্যটাও ভুলে যায় এবং বিদায়ের পরে যে হিসাব নিকাশ দিতে হবে সেই হিসাব নিকাশের কথাও ভুলে যায় so most of us and he is What is the meaning of most of us? In average, out of 1000 people, 999 people. This is the uh, calculation. Most of us, we forgot, we forget about the purpose of our life. Why we came this dunya? What purpose Allah subhanahu wa ta'ala has sent us in this dunya? And what should be our purpose of our life? by getting the temporary pleasure and, and enjoyment of this dunya, it makes us forgetful about the purpose of Allah and Akhirah. পৃথিবীর কিছুদিনের বুক বিলাসের লুবে মানুষ যেহেতু আখেরাত ভুলে যায় আর পৃথিবীতে এসেছিল শুক্রবারে এবং বিদায় হয়ে যাবে শুক্রবারে এই জন্য শুক্রবার দিনটাকে আল্লাহ ফকরাবুল আলমিন সমস্ত মানুষের জন্য প্রতি সপ্তাহে একবার জুমাতে এসে কেন এসেছিলাম এবং কেন বিদায় হয়ে যাব সেই কথা স্মরণ রাখার ব্যবস্থা দিয়ে আল্লাহ বলেন ইদা নুদি আলী সলাতিমিল জুমাতি ফসাউ ইলা জিক্রিল্লাহ জুমার দিনে যখন আজান দেওয়া হয় তখন তোমরা তাড়াহুড়া করে আল্লাহর জিকিরের দিকে চলে আসো ওয়াজারুল বাই আর বেচা কিনা সহ পৃথিবীর সকল প্রকার সংসারের সকল প্রকার কাজ এই জুমার দিনের জুমার জিকিরের সময়টুকুতে তোমরা সংসারের সকল কাজ বন্ধ রাখো As because these temporary luxuries and comfort of this dunya makes us forgetful about purpose of our life, that that we came this dunya on Friday, we leave this dunya on Friday. So that's why Allah subhanahu wa ta'ala made this arrangement. This Allah subhanahu wa ta'ala made the Friday as the Jummah day, as the Eid day for Muslims. They'll come together and remember their purpose of our life. That's why it is forbidden for the Muslims when the Adhan is called to leave all the businesses and trades and all the family matters and come hurry to the masjid for the remembrance of Allah subhanahu wa ta'ala. দুনিয়ার তিন জিনিসের লুবে মানুষ তার পৃথিবীতে আগমনের উদ্দেশ্য ভুলে যায় আল্লাহর এবাদতের কথা ভুলে যায় মরণের কথা ভুলে যায় পরকালের কথা ভুলে যায় আল্লাহর আদালতে দাঁড়িয়ে জীবনের সকল কাজের হিসাব দিতে হবে সেই কথা ভুলে যায় পৃথিবীতে এই জিনিসগুলি মানুষ ভুলে যায় বেশিরভাগ মানুষ তিন জিনিসের লুবে একটা হলো মানের লুপ একটা হলো ধনের লুপ আর একটা হলো নারী পুরুষ অবাধে মিলামিশার আনন্দের লোভ মানের লুবে ধনের লুবে এবং যৌবনের অবাধ আনন্দের লুবে পড়ে মানুষ তার পৃথিবীতে আগমনের উদ্দেশ্য এবং এখান থেকে বিদায় হওয়ার ভবিষ্যৎবাণীর কথা বলে যায় He's and about that why we have sent this in dunya. One thing is love of our honor and respect and status of this dunya and love of the material things. ধনের Love of the material things and number three is the the মর্যাদা ধন এবং নারী about the enjoyment with the you know woman. These three things, you know, makes us forgetful about the purpose of our life. এই তিনটা জিনিস মানুষকে পৃথিবীতে আগমনের উদ্দেশ্য এবং বিদায় হওয়ার কথা ভুলাইয়া রাখে মর্যাদার লোভ ধনের লোভ এবং নারী পুরুষের অবাধ মিলামিশার লোভ মর্যাদার লোভ মানুষকে পৃথিবীতে আগমনের কথা এবং বিদায়ের কথা ভুলাইয়া রাখে এই তিন জিনিসের লোভ মানুষকে ধনের লোভ মানুষকে এই গুরুত্বপূর্ণ জীবনের মূল উদ্দেশ্যটা ভুলাইয়া রাখে নারী পুরুষের অবাধ মিলামিশার লোভ মানুষকে তার জীবনের আসল কাজটা ভুলাইয়া রাখে Sheikh is repeating again the three things that makes us forgetful about the to realize the purpose of our life and to realize the goal of our life. One is the the rest the love of the respect and honor and status of this dunya. Number two, love of the wealth and for the love of the free mixing of the men and women. These things now makes us forgetful about the purpose of our life. তাই এই তিন জিনিস এর মায়া ভুলে মানুষকে পরকাল স্মরণ করার জন্য আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ একটা স্থায়ী ব্যবস্থা দিয়েছেন সেটা হলো প্রতি শুক্রবারে তোমরা সংসারের সব কাজ বর্জন করো যে মান মর্যাদার লোক তোমাকে সংসার ভুলাইয়া দেয় সেই মান মর্যাদা ভুলে যাও আল্লাহর জিকিরের দিকে আস যে ধনের লোক তোমাকে আল্লাহকে ভুলাইয়া দেয় সেই দনকে ভুলে যাও আল্লাহর জিকিরের দিকে আস যে নারী তোমাকে আল্লাহ ভুলাইয়া দেয় সেই নারীকে ভুলে যাও আল্লাহর জিকিরের দিকে আসো এমনই আল্লাহ সুরে জুমার নয় নম্বর আয়াতে বলেন ইদা নুদি আলি সলাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাই হে ইমানদারগণ জুমার দিনে যখন আজান দেওয়া হয় তখন তোমরা তাড়াহুড়া করে আল্লাহর জিকিরের দিকে চলে আসো এবং বেচা কিনা সহ সংসারের সকল কাজ ভুলে যাও আল্লাহ <coughs> made this important arrangement that to neutralize this effect of these three things, love of these three things, Allah subhanahu wa ta'ala has been arrangement of Juma day, communication of Juma. So when Azan is called, we should leave our trade and business and our uh, our occupations, uh, our family matters, and accompaniment of our you know women and ladies, and come hurry to the remembrance of Allah Subhanahu wa Taala and remind other, remind yourself about the purpose of our life. الله أكبر الله أشهد أن মায়ায় মানুষ পরকাল বলে পৃথিবীর তিন জিনিসের লুবে পরে মানুষ পরকালের কথা ভুলে যায় এর মধ্যে প্রথমটা হল মান মর্যাদার লুভ দ্বিতীয়টা হল ধন সম্পদের লোভ তৃতীয়টা হল নারী পুরুষের অবাধ মিলামিশার লোভ অথচ আল্লাহ কোরআনে বলেন যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহকে স্মরণ রেখে আল্লাহর বিধান মতে আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান মতো জীবনযাপন করবে আল্লাহর কাছে সে সবচেয়ে সবচেয়ে বেশি সম্মানিত জীবন লাভ করবে For three things in the dunya, people forget about akhirat. about part of his life. First of all, the, the respect, honor and dignity of this dunya. But he is reciting one ayat of the Quran, more or less meaning like that. The whoever is obeying the orders of Allah subhanahu wa ta'ala, make his life better. to the wish of Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala give him the honor and respect and dignity. So, respect, honor and dignity in the obeying the orders of Allah subhanahu wa ta'ala. অনেক মানুষ পৃথিবীতে পরখাল বলে ধনের লোভে অথচ আল্লাহ ফকরবুল আলমিন যারা পরকাল ভুলবে না তাদেরকে চিরস্থায়ী জীবনে এত বিপুল পরিমাণ ধন দান করবেন যার কল্পনাও দুনিয়াতে কোনো মানুষ করতে পারে না যেমন জান্নাতে সবচেয়ে ছোট্ট বাড়িটা যাকে বসবাস করতে দেওয়া হবে চিরকালের জন্য সেই বাড়িটার আয়তন হবে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন দশটা পৃথিবীর সমান সেইখানে বসবাসের জন্য যে সমস্ত বিল্ডিং দেওয়া হবে আল্লাহ রসুল বলেন বিল্ডিংগুলি নির্মিত হবে এক একটা স্বর্ণের ইট এবং এক একটা রূপার ইট এবং প্রতি দুইটা ইটের জয়েন্ট হবে মেশকে আম্বরের For reason, Allah subhanahu wa ta'ala him Jannah on the day of judgment. The, the smallest Jannah that Allah subhanahu wa ta'ala gave, that will be ten times bigger than this dunya. And it will be given for permanent eternal life. And the building that Allah subhanahu wa ta'ala will give him, one brick will be made of gold, another brick will be made of silver, the cement in between will be like made of the mesh amber. And so many নিয়ামত এন্ড বাউন্ডারিজ আল্লাহ সুফাদ আলাল গি for everlasting period by obeying the Allah সুফাদ আলা if a person can remember that then he can obey his word আর যারা নারীর লুবে পড়ে আল্লাহকে বলে যায় পরকাল বলে যায় এবাদত বন্দেগি বলে যায় হালাল হারামের বিধান বলে যায় এদের বিবেককে জিজ্ঞাসা করা দরকার যে নারীর লুবে পরে আমি পরখাল ভুলে গেলাম এই নারীটা একদিন শিশু ছিল আর একদিন বৃদ্ধা হবে যেদিন শিশু ছিল সেদিনও তাকে আমার ভালো লাগেনি যেদিন বুড়া হয়ে যাবে সেদিনও তাকে আমার ভালো লাগবে না যতদিন যুবতী থাকবে ততদিন তার পেটের ভিতরে তিনটা নাপাক বস্তুর ব্যাগ আছে একটা পেশাবের ব্যাগ একটা পায়খানার ব্যাগ একটা পশা রক্তের ব্যাগ আর তার শরীরের ঘামে হয় দুর্গন্ধ আর মুখের থুতুতেও হয় দুর্গন্ধ আর এই অবস্থায় মারা গেলে পরে মারা যাওয়ার তিন দিন পরে তার শরীর পশে গলে এমন দুর্দশাগ্রস্ত হয় যে তার ভালোবাসা আমার অন্তরে থাকবে দূরের কথা তার কাছে যাইতেও ঘৃণা হয় এমন পচা নারীর ভালোবাসায় মানুষ ওই জান্নাত ভুলে যায় যে জান্নাতের হুরিদের ব্যাপারে আল্লাহ রসুল বলেন যে জান্নাতের তোমার জন্য জান্নাতে যে বিবি রাখা হয়েছে সেই বিবির হাতের কবজি পর্যন্ত যদি পৃথিবীর আকাশে ঝুলাইয়া দেওয়া হইতো তাহলে কেয়ামত পর্যন্ত পৃথিবীর আকাশে চন্দ্র সূর্য উদয় না হইলেও ওই বেহেস্তের নারীর হাতের কবজি পর্যন্ত অংশের রূপে কেয়ামত পর্যন্ত সারা পৃথিবী উজ্জ্বল হয়ে থাকত ওই নারীর মুখের তুতুতে হবে সুগ্রাম ওই নারীর শরীরের ঘামের মধ্যে হবে মেশকে আম্বরের মতো সুগন্ধ ওই নারীর মাতার মুকুটের মণি খচিত মণিমুক্তার মূল্য হবে সাত আসমান সাত জমিনের মূল্যের চেয়েও আরো বেশি সেই নারীগণকে আল্লাহ ওই সমস্ত মানুষের জন্য নির্ধারণ করে রেখেছেন যারা দুনিয়ার পশাগান্দা বেফর্দা নারীর পাগল হইয়া পরকাল ভুলে না Another reason that people forget about the Jannah, that is the love of the woman, to get the accompaniment and pleasure of the woman. But we, we can think about that the woman that we love, that three stages comes to her life when she was, you know, a small girl and become youth and then one time she becomes old. The youth, when she becomes a small girl, we don't like at that stage. When she become old, we don't like that stage. Only youth time we love it. But think about the, so many things Allah subhanahu wa ta'ala created inside heart. There are three types of nafaq, you know, flow that is going inside heart. She urinate, that is also, you know, is not uh, pure, impure. And she has the menstrual period, blood is coming out, that is impure. And she also, you know, defecate, that is also impure. And so the saliva is coming out, that is also, you know, makes unpleasant. The sweat that is coming from the body, that also makes the unpleasant odor in her body. So a lot of impurities are going on inside her body. But for this love of this lady, we forgot about the the hurain that Allah subhanahu wa ta'ala created for women believer in the Jannah. That will be so beautiful, so beautiful. If a wrist of a hurrain is deep in, in, into the earth, the, the light of the sun and moon will be doomed away. If there is no sun and moon, but the wrist is there, it will enlighten the whole dunya forever. And the diamond and silver that will be on the throne of the hurrain it will be so visible, so enlightening, we cannot think about. And if we, a person, if, if the rain, you know, produce saliva into the ocean, the whole ocean will become sweeter. That kind of, kind of rain Allah subhanahu wa ta'ala created, you know, for the believer. But for the love of this dunya woman, we forget about this rain. যারা দুনিয়ার ধন সম্পদের ভালোবাসায় পরকাল ভুলে যায় এদের জন্য মনে রাখা দরকার হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন সারা দুনিয়ার সমস্ত মানুষকে হাসরের মাঠে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচ প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেউ নড়াচড়া করতে পারবে প্রথম প্রশ্ন হবে দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছ দ্বিতীয় প্রশ্ন হবে যৌবন কালে কি করেছ তিন নম্বর এবং চার নম্বরের কথা পরে বলবো পাঁচ নম্বর প্রশ্ন হবে দুনিয়ার জীবনে আমল ভালো করেছ না খারাপ করেছ প্রথম প্রশ্ন জীবনের ব্যাপারে দ্বিতীয় প্রশ্ন যৌবনের ব্যাপারে পাঁচ নম্বর প্রশ্ন আমলের ব্যাপারে বাকি তিন আর চার দুটি প্রশ্নের প্রশ্ন হবে মালের ব্যাপারে তিন নম্বর প্রশ্ন হবে দুনিয়ার জীবনে যত মাল আমদানি করেছ হালাল করেছ না হারাম করেছ চার নম্বর প্রশ্ন হবে দুনিয়ার জীবনে যত মাল খরচ করেছ হালাল কাজে খরচ করেছ না হারাম কাজে খরচ করেছ incident of the in check five account from our life on the day of judgement Every human being, they have to give five answers on the day of judgment. First thing, that how did we spend our whole life? Second question will be, how did we spend our youth? And fifth question he is mentioning about that, how much did we practice on this knowledge that we acquired? Whether we did good amal or bad amal. But three and four things that Allah subhanahu wa ta'ala asked about our mal, That the special Allah subhanahu wa ta'ala asks how we earn our wealth, either in halal way or haram way. And after earning, how do we spend our mal, either halal way, haram way. That's why we have to remember and think and warn about this earning of this mal in this dunya. মাল যারা হালাল উপায়ে আমদানি করে এবং খরচ করে এরা পরকাল বলে না এদের আবাদত বন্দিগিও ঠিক থাকে তাই এদের ব্যাপারে আল্লাহ সুরে জুমার দশ নম্বর আয়াতে বলেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ জুমার জিকির আজান নামাজ খুতবা শেষ হয়ে গেলে পরে তোমাদের এবাদতটা যেহেতু যথারীতি করে ফেলেছ এবার তোমরা দুনিয়ার যেখানে সেখানে হালাল রুদি রোজগারের জন্য বের হয়ে চলে যাও আল্লাহ পরিষ্কার ভাবে তোমাদেরকে দুনিয়ার হালাল মাল কামাই করার জন্য পারমিশন দিলেন Those people who earn this dunya, earn the mal in this dunya in halal way, and spend halal way, then, you know, this dunya usually does not forget them about the akhir, about the orders of Allah subhanahu wa ta'ala. So he's mentioning about that in the ayah number 10 in this way, Jum'ah. After fulfilling the orders of the Allah subhanahu wa ta'ala, that is the orders of Jummah, you spread out in this dunya and seek for this, you know, material thing, dunya. So that's why so we have to think about it. কিন্তু যারা হারাম মালের পাগল এরা আখেরাত ভুলে যায় আল্লাহকে ভুলে যায় আল্লাহর এবাদত বন্দেগী ভুলে যায় এরা মালের আমদানিও করে হারাম এরা মাল খরচও করে হারাম কাজে এদের ব্যাপারে সুরে জুমার এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ তোমরা ভালো রকম স্মরণ রেখো তোমাদের যাদের ব্যবসা আল্লাহকে ভুলাইয়া দেয় তোমরা যাদের দুনিয়ার মালের ইনকাম তোমাদেরকে পরকাল ভুলাইয়া দেয় তোমরা ভালো রকম স্মরণ রেখো দুনিয়াতে হোক আখেরাতে হোক মাল যতই চেষ্টা করো না কেন দিবেন কিনা দিবেন না কি পরিমাণ দিবেন কি পরিমাণ না কাকে দিবেন কাকে না সবটার চাবি আল্লাহর হাতে সুতরাং সেই আল্লাহকে বলে গিয়ে হারাম উপায়ে মাল কামাই করতে গেলে অবশ্যই একদিন আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে তোমাদেরকে জবাব দিয়ে করতে হবে Those people who earn the dunya, earn haram way, and also spending a haram way. Regarding Allah subhanahu wa ta'ala is stating in the ayat number 11 Surah Jum'ah that whatever you know, even if you try to earn this dunya, forgetting about the orders of Allah subhanahu wa ta'ala and you know, forgetting about the akhirat, no matter how much you try, this is the decision from Allah subhanahu wa ta'ala, how much Allah will give to someone সমাজ আল্লাহ সফা আদালা হয়ে আল্লাহ সদা কিন্তু সামান হাও আল্লাহ সফা আদালে কিন্তু সামান এক হাদিসে আল্লাহ রসুল বলেন মানুষের জীবনের সকল গুণা তিন প্রকার সকল প্রকার গুণা মানুষের তিন প্রকার যে গুনার কারণে মানুষ জাহান নামে যাবে এক প্রকার গুণা হলো আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করার গুণা আল্লাহ বলেন এদেরকে আমি কখনো মাফ করব না এরা চিরকাল জাহান নামে থাকবে দ্বিতীয় প্রকার গুণা হল মানুষের হক নষ্ট করার গুণা যে কোনো মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিল যে কোনো মানুষের মাল অন্যায়ভাবে বক্ষণ করল অন্যায়ভাবে গ্রহণ করলো ঠগাইয়া হোক চুরি করিয়া হোক মিথ্যা বলে হোক ডাকাতি করে হোক জবরদখল করে হোক হাইজেক করে হোক ছিনতাই করে হোক অপরের মাল অন্যায়ভাবে যারা বক্ষণ করে যার মাল বক্ষণ করলো সে মাফ না করা পর্যন্ত আল্লাহ ফকরাবুল আলমিন বলেন এই দ্বিতীয় প্রকারের গুণাও আমি কখনো তাকে মাফ করব না এই দুই প্রকারের গুণা ছাড়া আর যত প্রকারের গুণা মানুষে করবে আমি আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দেব সেটা আমার অধিকার কাকে মাফ করব কাকে করব না অমুকরে মাফ করলে তমুকরে করলাম না কেন এই রকমের প্রশ্ন করার কোনো অধিকার কারো থাকবে না There are three kinds of sin that human being committed in this dunya. First kind of sin is the sin that human beings makes partnership with Allah subhanahu wa ta'ala. There is this sin of shirk. Allah subhanahu wa ta'ala declared Allah subhanahu wa ta'ala not forgive this kind of shirk. Another kind of sin that sin that people committed that the people unjustly, unlawfully acquire the you know mal of other people. That means someone sometimes is, you know, violating the rights of the Dawah people or, you know, abusing someone or oppressing someone. This kind of rights on the day of judgment, he will claim from him and it will be given. Allah subhanahu wa ta'ala never forgive this rights. And another kind of sin that human being committed that he is violating the orders of Allah subhanahu wa ta'ala. That is by Allah subhanahu wa ta'ala ordered him as a worship. If Allah subhanahu wa ta'ala wants, Allah subhanahu wa ta'ala forgive him. Or if Allah subhanahu wa ta'ala wants, Allah subhanahu wa ta'ala can punish him. So it depends on the will of Allah subhanahu wa ta'ala. But the first two things to sin, Allah subhanahu wa ta'ala will not forgive. আরেক হাদিসে উল্লেখ আছে হজরত রসুল করিম সাল্লাহ ইসলাম সাহাবায় কেরামদারে জিজ্ঞাসা করে তোমরা কি বলতে পারো দুনিয়াতে সবচেয়ে বড় কে আমরা গরিব বলি ফকির বলি মিসকিন বলি যাই বলি এইরকম অভাবগ্রস্ত সবচেয়ে বড় কে সাহবায় কেরাম বলেন যার কোনো টাকা পয়সা দণ্ডৌলত নাই সে সবচেয়ে বড় অভাবগ্রস্ত রাসুল বলেন না যার কোনো টাকা পয়সা নাই দণ্ডৌলত নাই সে সবচেয়ে বড় অভাবগ্রস্ত নয় ওই লোকটা হলো সবচেয়ে বড় অভাবগ্রস্ত যে দুনিয়াতে আল্লাহর অনেক আবাদত বন্দেগী করেছে নামাজ রুজা হজ জাকাত এবাদত বন্দেগি তসবি তাহলিল দোয়া দুরুদ জিকির আজকার অনেক কিছু করেছে কিন্তু মানুষের মাল অন্যায়ভাবে ভোগ করেছে মানুষকে কষ্ট দিয়েছে একজনের কাছ থেকে কর্জে হাসানা নিল ফেরত দিল না একজনের কাছ থেকে ঋণ গ্রহণ করলো ফেরত দিল না লেনদেন পরিষ্কার করলো না পাওনাদারের পাওনা দিল না মাফে কম দিল কাউকে ঠকাইল যে কোনো উপায় অপরের কোনো মাল অন্যায়ভাবে ভক্ষণ করলো পরিশোধ করলো না হাসরের মাঠে দুনিয়াতে যাদেরকে ঠগাইয়া মাল খাইছিল তাদেরকে নিজের সারা জিন্দগির বন্দেগি দিয়া শেষ হয়ে যাবে তারপর আরো লোকে বলবে আমাদেরকে ঠকাইছো আমাদের পাওনা দেও নাই তোমার কাছে এত টাকা পাওনা ছিল আমার দাও নাই আমার গুলি দাও তখন সে বলবে আর দেওয়ার মতো আমার কিছু নাই জীবনের সমস্ত নিকি ফুরাইয়া গেছে তখন আল্লাহ বলবেন যে তোমার নেকি ফুরাইয়া গেলে এতে তার কিছু আসে যায় না পাওনাদারের পাওনা তোমার অবশ্যই দিতে হবে এখন যদি তোমার আর কোনো সোয়াব না থাকে তাহলে তার গুণা তুমি নিয়ে যাও এভাবে যে লোকটা অগণিত সবচেয়ে বেশি বন্দিগি করা সত্ত্বেও শুধুমাত্র মানুষের পাওনা আদায় না করার কারণে মানুষের মানুষের প্রাপ্য না দেওয়ার কারণে নিজের সোয়াব অপরকে দিয়া অপরের গুণা নিজে নিয়া ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান নামে যাবে আল্লাহ রসুল বলেন এর মতো অভাবগ্রস্ত এর মতো কাঙ্গালি এর মতো ফুরা এর মতো হতবাগা জগতে আর কোন মানুষ হতে পারে না One time Rasulullah sallallahu asked to his companion Sahaba al-Main, Do you know who is the most poor or miskin person? The Sahaba al-Main replied that who doesn't have the wealth or mal, he is the miskin person, he is the most poor person. But Rasulullah sallallahu replied more or less meaning, The no, this this kind of people will be most purpose on the day of judgment. That who will do lot of amal, ibadat, worship and different kinds of ibadat. Mountains of reward will be in his accounts. But in this dunya, you know, he consumes other people's rights unlawfully, unjustly, <coughs> oppress someone, abuse someone, takes the Qadya Hasana, did not pay back, or them other way he consumes the rights of the other people. All these people will claim their rights on the day of judgment. Against that is all the rewards will be given to their accounts. And all this reward, all this hasana will be finished on time. But more people will be standing claiming their, uh, their rights. Then the sins of these people will be given to his accounts and he will be thrown in Jahannam. And this person will be most loser, most poor person, most miserable person in the day of judgment. কাজে আমরা যারা হারাম মালের পাগল হয়ে হারাম নারীর পাগল হয়ে মর্যাদার অবৈধ লুবি হয়ে পরকাল বলে দিয়েছি আমাদেরকে এইগুলির লুপ বিসর্জন দিয়ে পরকালমুখী হওয়ার জন্য আল্লাহ স্থায়ীভাবে যে ব্যবস্থা করেছেন সেটা হলো জুমা জুমাতে আসো এই দিনে তোমরা দুনিয়াতে এসেছিলে এই দিন তোমরা দুনিয়ার থেকে চিরকালের জন্য বিদায় হয়ে যাবে এখান থেকে শিক্ষা গ্রহণ করো এই ওই ক্ষণস্থায়ী দুনিয়ার লালসা বর্জন করে চিরস্থায়ী জীবনের সুখ শান্তি হাসিল করার আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন So those of us who are being the lover of this dunya, or being the lover of acquiring the mal of this dunya, or being the lover of enjoying the woman in the unlawful way, we forget about the akhirah, about the purpose of our life. Allah subhanahu wa ta'ala gave us special arrangement in giving the day of Juma to remind ourselves, to remember Allah subhanahu wa ta'ala, to remember purpose of our life so that we can get the success get the eternal success and Jannah and the hereafter for everlasting fear. May Allah give us. the